সমূহের আলোচনায় বসার এবং শোনার তৌফিক দান করছে এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সিভিল ডেমোক্রেটিক ইসলাম অর্থাৎ র্যান্ড মুসলিমদের সম্পর্কে আলোচনা করে আসতেছিলাম ইসলামের বিরুদ্ধে দুই সালে আমেরিকা একটা নতুন ইসলামের আবিষ্কার করে যেই ইসলামের মূল লক্ষ্য হল তৌহিদবাদী মুসলিমদেরকে পদভ্রষ্ট করা তৌহিদবাদী মুসলিমদেরকে সমূলে বিনাশ করে দেওয়া যেই ইসলামের লক্ষ্য আর উদ্দেশ্য হল দুনিয়ার জমিনে একজন মুসলিমকে নাস্তিক বানিয়ে তাকে প্রতিষ্ঠিত করা নাম হবে তার মুসলিম তার কালচার হবে ইসলামের কিন্তু তার আদর্শ হবে নাস্তিকদের এই লক্ষ্যে দুই সালে শেরিল বার্নার্ড সে সিভিল ডেমোক্রেটিক ইসলাম নামে একটি নতুন ইসলামের ধ্যান ধারণা তাদের অনুগত প্রত্যেকটা দেশের শাসকদের নিকট চাপিয়ে দেয় এবং এই নির্দেশ তারা প্রদান করে যেন রাষ্ট্র তার সমস্ত শক্তির দ্বারা তাদের বানানো এই ইসলামকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থনৈতিক সুবিধা প্রচার প্রসারের সুবিধা মিডিয়াগুলোকে তাদের অনুগত করা সহ তাদের যত রকম সুযোগ সুবিধা দরকার তার পিছনে খোদ আমেরিকা বছরে কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে থাকে র্যান্ড মুসলিমদের কিছু মনস্তাত্ত্বিক চিন্তা চেতনার কথা আমি আমার পূর্বের আলোচনায় আপনাদের সামনে রাখছি বর্তমানে র্যান্ড মুসলিম সারা পৃথিবীতে মুসলমানদের আগামী দিনের প্রজন্মকে একজন মুসলিমের সন্তান সে যেন নাস্তিক মনোভাবের হয় সেজন্য তারা কিছু প্রস্তাবনা চাপিয়ে দিয়েছে যে প্রস্তাবগুলো এখন আমি আপনাদের সামনে আলোচনা করব র্যান্ড মুসলিম তাদের প্রস্তাবনাগুলোর মধ্যে প্রথম প্রস্তাব তারা দেয় যে যারা সিভিল ডেমোক্রেটিক ইসলামকে গ্রহণ করবে তাদের মধ্যে যারা শিক্ষিত এবং যারা লেখালেখিতে অভ্যাস আছে তাদেরকে যেন এই সিভিল ডেমোক্রেটিক ইসলামের উপরে বিভিন্ন বই পুস্তক প্রবন্ধ এবং কলম সহ লেখালেখির উপরে যেন উদ্বুদ্ধ করা হয় এবং সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় এই প্রস্তাবনা তারা করেছে আর সেই প্রস্তাবেরই বাস্তবায়ন আজকে সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে ওই আমেরিকার পাঁচ আডা শাসকরা জনগণের উপরে চাপানোর জন্য চেষ্টা করতেছে আমাদের দেশেও লেখক নামদারি কিছু নাস্তিকেরা সেই সিভিল ডেমোক্রেটিক ইসলামের উপরে বিভিন্ন বই পুস্তক লিখতেছে বিভিন্ন প্রবন্ধ রচনা তারা লেখছে এবং দৈনিক প্রতিদিনের দৈনিক পত্রিকাগুলোতে তারা বিভিন্ন কলম লিখতেছে এবং তাদের মিডিয়াগুলোতে তারা টকশোর মাধ্যমে তার বাস্তবায়ন করতে যাচ্ছে আমি আমার সম্মানিত তৌহিদবাদী মুসলিম ভাই ও আমার প্রাণপ্রিয় তালেবে এলেম আলেম ওলামা সহ সকল মা বোনদেরকেও আমি বলছি আপনারা তাদের বিভিন্ন লেখালেখি এবং কলামের মাধ্যমে অথবা মিডিয়ার মাধ্যমে তাদের প্রচারিত যে সকল কথাগুলো আপনাদের কানে অথবা নজরে আসে বিষয়গুলো আপনারা সমর্থন করার আগে একবার ভেবে দেখুন আমরা মুসলিম আমাদের গাইডলাইন হলো কোরআনে করিম আমাদের পথ প্রদর্শক হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এবং রসুল সাল্লাহ আলি ইসলামের সাহাবাই কেরাম হইলেন আমাদের আদর্শ আমরা র্যান্ড মুসলিমের মুসলিমদের ধ্যান ধারণা তাদের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেখব যদি তার কোনো বিপরীত আমাদের নজরে পড়ে অবশ্যই র্যান্ড মুসলিমদের ধ্যান ধারণা আমরা বর্জন করব র্যান্ড মুসলিমদের দ্বিতীয় প্রস্তাবনা হল যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় তাদের শিক্ষার বই পুস্তকগুলোতে সিলেবাসভুক্ত করে দেওয়া হোক র্যান্ড মুসলিমদের বিভিন্ন ধ্যান ধারণাগুলোকে র্যান্ড মুসলিমদের যেই ধ্যান ধারণা চিন্তা চেতনা আছে এগুলাকে মুসলিমদের বা ইসলামী বইগুলোতে সিলেবাসভুক্ত করার জন্য তাদের প্রস্তাব দেওয়া হয়েছে তারা এও বলেছে সংশ্লিষ্ট দেশের শিক্ষা সিলেবাস ও মিডিয়ার মাধ্যমে পূর্বের ফেরাউনি সভ্যতার প্রচার প্রসার বেশি বেশি করা মূলত সিভিল ডেমোক্রেটিক ইসলামের অনুসারী র্যান্ড মুসলিমরা তাদের মূল লক্ষ্য হল ফেরাউনি সভ্যতার পুনর্প্রতিষ্ঠা করা পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় গাদ্দার ফেরাউন যে আল্লাহর এই জমিনে নিজেই আইন প্রতিষ্ঠা করত নিজে আইন বানাইত এবং জাতিকে তার আইন মানতে বাধ্য করত ওই ফেরাউন হজরত মুসা আলহি সঙ্গে গাদ্দারি করেছে আল্লাহর আইনকে সে অমান্য করেছে নিজেই সে রব দাবি করেছে আজও মিশরের পিরামিডে ওই গাদ্দার অক্ষত অবস্থায় পড়ে আছে ওই ফেরাউনি সভ্যতাকে পুনর্প্রতিষ্ঠা করা এবং এটাকে পুনর্প্রতিষ্ঠার রূপ দেওয়ার জন্য আখেরি জামানায় আগমন করবে দাজ্জাল নামে এক দানব ওই দজ্জাল ফেরাউনকে আবার প্রতিষ্ঠিত করবে ফেরাউনের আইন প্রতিষ্ঠিত করবে ফেরাউনের মতো সেও রব দাবি করবে আজকে যারা সিভিল ডেমোক্রেটিক ইসলামের রূপকার শেরিল বার্নার্ড সেও কিন্তু ওই কানা দজ্জালের একজন উত্তরসূরি কানা দজ্জালের আগমনের বার্তাই কিন্তু তার ডেমোক্রেটিক ইসলামের মধ্যে আভাস পাওয়া যাচ্ছে এই কানা দজ্জাল অচিরেই আসতেছে এবং সে দুনিয়াতে রব দাবি করবে মানুষকে তার দিকে আহ্বান করবে জাহান নামের দিকে মানুষকে দাবিত করবে এগুলো আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পাই আজকে এই র্যান্ড মুসলিম যারা হবে র্যান্ডের অধীনে যারা ইসলামকে নিজেদের সভ্যতা বানাবে তারা কিন্তু নিজের অজান্তেই ওই ফেরাউনের একজন উত্তরস্বরী হবে মেরে ভাইও আজকে সারা পৃথিবীর যে গণতন্ত্র মনা শাসকগণ রয়েছেন তারা মূলত ফেরাউনির এই উত্তরস্বরী কেননা গণতন্ত্রের জন্মদাতা ফেরাউন আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে দেখতে পাবেন গণতন্ত্র শাসিত দেশগুলোর যারা প্রধান বিচারপতি হয় শপথের সময় তারা একটা টুপি মাথায় পরিধান করে কান টুপি এই টুপিটা ছিল ফেরাউনের টুপি ফেরাউন এই টুপিটা মাথায় দিয়ে সে আইন বানাইত এবং আইন প্রতিষ্ঠা করত যার কারণে গণতন্ত্র মনা প্রত্যেকটা দেশের প্রধান বিচারপতি ওই টুপিটা ফেরাউনের সম্মানে পরিধান করে তাদের শপথ পাঠ করতে হয় এটাকে তারা ফ্রা ক্যাফ বলে ফ্রা ক্যাফ মানে ফেরাউনের টুপি সুস্পষ্টভাবে এটা জানার পরেও আজকে বহু মুসলিম নামধারী বিচারপতিরা ওই টুপিটা মাথায় দিয়ে তারা ফেরাউনের আদর্শ বাস্তবায়নে ব্যস্ত তারা ফেরাউনকে রব বানিয়েছে ফেরাউনের সঙ্গে তাদের দুনিয়াতে যেরকম মহব্বত আছে জাহান নামেও তারা ফেরাউনের সঙ্গেই মিলিত হবে রেন্ড মুসলিম সারা পৃথিবীর শাসকদের উপরে এই নির্দেশ জারি করে রাখছে তারা যেন প্রত্যেকটা দেশের শাসকরা তাদের নিজ নিজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের শিক্ষার সিলেবাস এর মধ্যে র্যান্ডের আদর্শগুলোকে ফুটিয়ে তোলে এবং মিডিয়ার মাধ্যমে ফেরাউনি সভ্যতার প্রচার প্রসার করে রেন মুসলিমের আরেকটা প্রস্তাব হলো প্রত্যেকটা মুসলিম দেশে মুসলিম জনগণের নিকট সুফিবাদকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তোলা সুফিবাদ বলতে পীর মুরিদিকে বোঝানো হয়েছে মাজার দরগা এগুলাকে এবাদতের ইবাদতের প্রতিষ্ঠান বানানোর লক্ষ্যে তারা নির্দেশ জারি করছে সাধারণ মানুষের কাছে যেন পীর মুড়িদিটাই একমাত্র এবাদতবন্দিগি হয় এবং মাজার খানকা এগুলাকে তারা যেন তাদের তীর্থস্থান বানায় এই নির্দেশ দেওয়া হয়েছে কেননা সুফিবাদের মাধ্যমে পীর মুড়িদের মাধ্যমে একটা মানুষকে খুব সহজেই ইসলাম থেকে বের করা সহজ তারা অত্যন্ত গবেষণা করে এই জিনিসগুলোকে তারা উপস্থাপন করেছে আজকে দেখবেন প্রত্যেকটা মুসলিম দেশে বিশেষভাবে মুসলিমদের কাছে পীর মুরিদিটাকে ফরজ বলে উত্থাপন করা হচ্ছে এবং মাজারগুলোকে তীর্থস্থান বানিয়ে সেখানে প্রত্যেকটা মাজারকে সাজগোজ করে সেখানে মান্যত করা হচ্ছে মাজারের নামে কোরবানি করা হচ্ছে মাজারগুলোকে সেজদা দেওয়া হচ্ছে মাজারগুলোকে সরকারিভাবে লালন পালন করা হচ্ছে এই প্রস্তাবনা প্রস্তাবনাগুলা রেন্ট প্রত্যেকটা দেশের নিকট প্রত্যেকটা দেশের নিকট এমনভাবে জারি করছে তারা যেন অবশ্যই তাদের জনগণের উপরে এই জিনিসগুলো চাপিয়ে দেয় পাশাপাশি তারা এই প্রস্তাবও দিয়েছে মৌলবাদী চরমপন্থী এবং সন্ত্রাসী তথা মুজাহিদ দের কোনো রকম সম্মান যেন না দেওয়া হয় এবং তাদের কোনো রকম প্রশংসা যেন না করা হয় মৌলবাদী একটা গালির মতো বানানো হবে চরমপন্থী বলে এটা গালি দেওয়া হবে মুজাহিদদেরকে সন্ত্রাসী অথবা জঙ্গি বলে তাদেরকে অসম্মান করা হবে তাদেরকে কোনো রকম সম্মান করা যাবে না তাদের কোনো প্রশংসা করা যাবে না তারা যদি ভালো কাজ করে এটাকে খারাপ বানিয়ে মিডিয়াতে উপস্থাপন করতে হবে তাদের সামান্য সামান্য ত্রুটিগুলোকে অনেক বড় আকারে মিডিয়াতে প্রচার প্রসারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মুজাহিদদেরকে বিকারগ্রস্ত কাপুরুষ সন্ত্রাসী জঙ্গি ইত্যাদি আজে বাজে নামে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে এরপরে এই রেন মুসলিম ওলারা এই প্রস্তাবনাও দিয়েছে যে মুজাহিদদের ব্যক্তি অথবা সংগঠনগুলোকে দুর্নীতি অশ্লীলতা অনৈতিকতা কার্যকলাপ বানিয়ে মিথ্যে পলব দিয়ে জনসম্মুখে বেশি বেশি প্রচার করতে বলা হয়েছে যেন মানুষ মুজাহিদ এই শব্দটা শোনা মাত্রই আতঙ্কিত হয়ে যায় মানুষের দেল দেমাগের মধ্যে যেন এমনভাবে এই জিনিসগুলো বসে যায় যে মানুষ একজন মুজাহিদ বলতে তাকে শুধুমাত্র অশ্লীলতাকারী অথবা অনৈতিক চরিত্রবান মনে করে এরকমভাবে যেন তাদেরকে সাজিয়ে তোলা হয় মেরে ভাইও বড় আফসোসের সঙ্গে আজকে বলতে হয় বর্তমান আমাদের দেশে এই প্রস্তাবগুলো এত সুন্দরভাবে সরকার আঞ্জাম দিচ্ছে মনে হয় একজন নবীকে তার সাহাবিরা যেভাবে অনুকরণ করে অনুরূপ আমাদের দেশের সরকার সহ সমস্ত শিক্ষিত ধনাঢ্য এবং আমাদের দেশের যারা বিবেকবান মানুষ মানুষ মনে করে তারা আজকে হুবহুব আমেরিকার এই সকল নির্দেশগুলোকে পালন করতেছে আজকে এগুলো পালন করতে গিয়ে তারা আলেম ওলামাদের নামে ধর্ষণকারী আলেমরা খুনি আলেমরা মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে ইত্যকার নামে মিডিয়াতে এত বেশি প্রচার করা হচ্ছে যেই প্রচারের দ্বারা এটা তারা প্রমাণ করতেছে যে একজন আলেম এর অর্থ হইল সে দর্শনকারী সে খুনি সে মানুষের বাড়িঘর জ্বালায় দেয় মানুষের কাছে একজন আলেমকে আতঙ্কিত করে তোলার অপপ্রয়াস তারা চালিয়ে যাচ্ছে আজকে মিডিয়ার মাধ্যমে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তারা এই দেশের সাধারণ জনগণের কাছে সাধারণ জনগণের মন মানসিকতাকে বেকারগ্রস্ত করার জন্য ইসলামকে এত বেশি আজে বাজে নামে তারা তুলে ধরতেছে যে পৃথিবীতে একমাত্র ইসলামী সন্ত্রাস শিখায় ইসলামী একটা খারাপ দল ইসলাম শব্দটা যেখানে আছে সেখানেই তারা থুক মারার অপপ্রয়াস চালায় যাচ্ছে আমি আমার সম্মানিত ভাই বোনদের প্রতি আহ্বান জানাই আপনারা একটু ভেবে দেখুন আল্লাহর এই জমিন আল্লাহর এই জমিনের সমস্ত মখলুক চাঁদ সূর্য সহ যা কিছু আমি আর আপনি দেখি যা কিছু আমি আর আপনি শুনি যা কিছু আমি আর আপনি অনুভব করি তার প্রত্যেকটাকে নিয়ন্ত্রণ করে স্বয়ং আল্লাহ সুবাহ আপনারা একবার নয় কটি বার যদি এগুলোর দিকে তাকান এই প্রাকৃতিক শক্তি আপনাকে বলে দিবে এগুলার পরিচালক একমাত্র আল্লাহ আর কেউ না আর কেউ এগুলোকে পরিচালনা করে না মানুষ জাতি আজকে আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের পূজা করতে করতে করতে এমন অধপতনে চলে গেছে সে চিন্তাই করতে পারতেছে না যে আল্লাহকে বাদ দিয়ে কিভাবে তারা শয়তানকে জয়ী করার জন্য তাদের জান মাল দিয়ে তারা আপ্রাণ লড়াই করে যাচ্ছে অথচ মানুষ চিন্তা করে দেখে না যে তার প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে সে একবার তার দেহটার দিকে যদি তাকাইতো তাহলেই সে বুঝে ফেলত যে তার এই দেহকে পরিচালনা করতেছে কোনো একজন সে কে সে একমাত্র আল্লাহ তার দেহটাই তার কথা শোনে না বরং তার দেহটাও আল্লাহর হুকুম মানে যেই মানার কারণে একটা মানুষ ঘুমন্ত থাকার পরও তার নাকের ছিদ্রটা বন্ধ করে ঘুমায় না কানের ছিদ্রটা বন্ধ করে ঘুমায় না তার এই দৃঢ় বিশ্বাস আছে একটা পিঁপড়া একটা মশা শরীরের অন্য জায়গায় কামড় দিবে তার নাকের ভিতর দিয়ে মগজে যাবে না বা কানের ভিতর দিয়ে এটা তার মাথার মধ্যে যাবে না কেননা তার ঘুমানোর পরে তার এই নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে যেন কোনো মশামাছি ঢুকতে না পারে এজন্য একজন ফেরেস্তা নিযুক্ত করা আছে আমার প্রশ্ন তুমি ঘুমানোর পরে তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে মশামাছি ঢুকে না যেই ফেরেস্তার কারণে ওই ফেরেস্তাকে তুমি মাসে কত টাকা বেতন দাও আর যদি তা নাই দিয়ে থাকো তাহলে এই কান দিয়ে তুমি কেন আল্লাহর কথা শুনতেছ না কেন তুমি এই কান দিয়ে ওই শয়তানের কথা শুনতেছ যেই শয়তানরা তোমাকে জাহান্নামের পথ দেখাইতেছে মেরে মোহতারাম ভাইও আমার সম্মানিত মা বোনদেরকে বলছি এই র্যান্ড মুসলিমদের আরেকটা প্রস্তাব হলো মুজাহিদদের মধ্যে দলাদলি বিভাজন সৃষ্টি করে দাও এবং মুজাহিদদের মধ্যে দলাদলি হয়েছে সামান্য একটু তর্ক বিতর্ক হইলে এটাকে বিশাল আকারে তোমরা মিডিয়াতে প্রচার করো এবং মুসলিমদেরকে অনৈক্যের জন্য যা কিছু করা লাগে এগুলা মিডিয়াতে তোমরা প্রচার করো তাদেরকে ঐক্যের দ্বার প্রান্তে আসতেও দিও না কেননা তারা যদি ঐক্য হয়ে যায় তাহলে পৃথিবীর জমিনে ওই শয়তানদের কোনো ঠাই হবে না আমার প্রশ্ন হইল মেরে মোহতারাম ভাইও আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি আজকে সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীর এপাশ থেকে ওপাশ পর্যন্ত কাফের মোশেকরা কোরআন সুন্নার শাসন ব্যবস্থাকে মিটিয়ে দিয়ে তাগতের শাসনকে কায়েম করে বিগত একশো বছর যাবৎ তারা মনে করছিল যে কোরআনের শাসকরা কোরআনের ধারক বাহকরা পৃথিবীর জমিন থেকে হারায় গেছে এই জন্য তারা ভুলেই গেছিল যে পৃথিবীর জমিনে আর কোনোদিন কোরআনের শাসন কায়েম হবে না তারা ভুলেই গেছিল যে মুজাহিদরা আবার জেগে উঠতে পারে কিন্তু এখন তাদের গুম হারাম হওয়া শুরু হয়েছে যেই গুম হারাম তাদের মুখ থেকেই আমরা শুনতে পাই আমরা ঘুমিয়ে থাকলে কি হবে কাফেররা কিন্তু জাগ্রত হয়ে গেছে তারা বুঝে ফেলছে যে মুসলমানরা আবার সক্রিয় হয়ে যাচ্ছে যেই মুসলিমরা স্পেনকে বিজয় করেছে যেই মুসলিমরা পৃথিবীতে শত শত বৎসর যাবৎ কোরআনের শাসনকে ধরে রাখছে ওই মুসলিমরা আবার গর্জে উঠেছে কাফের মোশেকদের ঘুম ভেঙে গেছে তারা সজাগ হয়ে গেছে এটা আপনারা সুস্পষ্টভাবে তাদের মুখ থেকেই শোনেন দুই সালে অক্টোবর মাসে ভূষ তার এক বক্তৃতায় বলেছিল খেলাপথ ব্যবস্থা ফিরিয়ে আসার লক্ষ্যে মুজাহিদরা বিশ্বাস করে কোনো একটি রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে পারলে মুসলিম জনগণের মাঝে একটি আত্মবিশ্বাস তৈরি হবে যা তাদেরকে এই অঞ্চলের অন্যান্য মডারেট সরকারগুলোকে উচ্ছেদ করে এমন একটি চরমপন্থী ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে উজ্জীবিত করবে যার ব্যক্তি হবে স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত খুদ বুশ এই কথা বলেছে আমি আমার মুসলিম ভাই বোনদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই আজকে কাফেরদের বুঝে আসছে তারা বুঝে ফেলছে স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলিমদের শাসন ব্যবস্থা ফিরে আসতেছে অথচ আমরা এখনো ঘুমিয়ে আছি আমরা এখনো ঘুমিয়ে আছি তাদের কথাগুলো শুনেন তারা জাগ্রত হয়েছে তারা বুঝতে পারছে হায় রে মুসলিম জাতি তো আবার সজাগ হয়ে গেছে মুসলিম জাতি তো আবার ধেয়ে আসতেছে মুসলমানরা কি করতে পারে তা কিন্তু তাদের জানা আছে এজন্যই দুই সালে পাঁচই সেপ্টেম্বর এক বিবৃতিতে বুশ আরও বলেছিল এই ইসলামিক সাম্রাজ্য হবে সামগ্রিক অর্থে একটি পরিপূর্ণ ইসলামী সাম্রাজ্য যা ইউরোপ থেকে নর্থ আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বর্তমান ও অতীতের সকল ভূখণ্ড নিয়ে গঠিত হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলিম সাম্রাজ্য গঠিত হতে যাচ্ছে আজকে পৃথিবীর পঞ্চান্নটি মুসলিম দেশের মধ্যে বাউন্নটি মুসলিম দেশেই অলরেডি মুসলিমদের করতলে এসে গেছে আলহামদুলিল্লাহ মুসলিম মুজাহিদ ভাইরা আল্লাহ সুবাহ সেই সুসংবাদকে বাস্তবায়ন করতে যাচ্ছে আল্লাহ তালার রহমতের দ্বারকে তারা উন্মোচিত করে রসুল সাল্লাহ ইসলামের সুন্নাকে আদর্শ বানিয়ে আজকে পৃথিবীর বাউন্নটি দেশে তারা ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে সাহায্য করতেছে আল্লাহর সাহায্যের বদৌলতে কাফের মুশ্রিকরা প্রতিদিন মুসলিম মুজাহিদ বাইদের হাতে নাস্ত নাবুদ হয়ে যাচ্ছে কবি বলেছিল তুম সোতে হো মগর জমানা সোতা নেহি ইনকিলাব কে আওয়ামেল কবি সোতা নেহি হে মুসলিম ভাই ও বোনেরা তোমরা ঘুমিয়ে আসো তোমরা এখনো ঘুমাচ্ছ অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হতে চলছে তোমরা আনন্দের সেই স্পৃহা বুকে নিয়ে বিজয়ের স্পৃহা বুকে নিয়ে আল্লাহর রাস্তার জন্য প্রস্তুত হচ্ছ না কেন কাফের মোশেকদের বুঝে আসছে তোমাদের বুঝে আসতেছে না কেন কেন তোমরা ঘুমিয়ে আসো তোমরা জাগ্রত হও তোমরা জেগে উঠো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সেই সালাউদ্দিন আইবির সৈনিক হওয়ার জন্য মোহাম্মদ বিন কাসেমের সৈনিক হয়ে তোমরা ইমাম মাহদির জীবন্ত সৈনিক হওয়ার জন্য প্রস্তুত হও ইমাম মেহদি আলাইহি সালাম অচিরেই আমাদের মাঝে আসছেন তার রক্ষার জন্য তাকে শক্তিশালী করার জন্য আমার মুসলিম ভাইদের প্রতি আমি আহ্বান জানাই তোমরা ইমাম মাহাদির একজন যোগ্য সৈনিক হওয়ার জন্য নিজেরা প্রস্তুত হও নিজেরা প্রস্তুতি নেও অচিরেই তোমরা দেখতে পাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় লাভ করছে অচিরেই তোমরা দেখতে পারবে ইউরোপ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিশাল ভূখণ্ডে কালিমা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠতেছে সারা পৃথিবীর জমিনে কোরআন এবং সুন্নার শাসন কায়েম হয়ে গেছে মুসলিম উম্মা একই আমিরের নেতৃত্বে সারা পৃথিবীতে আল্লাহ রাস্তায় জেহাদ করবে এর মধ্যে কিছু বাইরা শাহাদাতের মুকুট পরিধান করে জান্নাতে গিয়ে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে তোমরা জাগ্রত হও তোমরা জেগে উঠো তোমরা তৈরি হও আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ার জন্য আমার মা বোনদেরকে আমি অনুরোধ জানাই আমার যুবক ভাইদেরকে সাজিয়ে দাও আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ার জন্য তোমরা কি একজন শহীদের মা হতে চাও না তোমরা কি একজন শহীদের বোন হতে চাও না তোমরা কি একজন শহীদের স্ত্রী হতে চাও না তোমরা কি একজন শহীদের কন্যা হতে চাও না তোমরা কি চাও না হাসরের মাঠে তোমরা ওই শহীদদের গলায় হাত দিয়ে আল্লাহ সুবাহান দিদার লাভ করতে তোমরা কি চাও না সেই জাফর ইবনে আবি তলেবের স্ত্রীর সঙ্গে হাসরের ময়দানে সামিল হইতে তোমরা কি চাও না রসুল সাল্লাহ আল ইসলামের অত্যন্ত প্রিয় জায়েদ জায়েদের স্ত্রীর সঙ্গে জান্নাতে সামিল হইতে তোমরা কি চাও না আল্লাহ সুবাহান সবচাইতে প্রিয় মানুষদের কাতারে সামিল হইতে আমি আমার সম্মানিত মা বোনদেরকে আহ্বান জানাবো তোমরা তোমাদের ভাইদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে প্রস্তুত করো তারা যেন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তারা যেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য পিসপা হয়ে না থাকে তারা যেন গ্যালারির একজন দর্শক না থাকে তারা যেন ময়দানের একজন সশস্ত্র সৈনিক হয় তারা যেন খালে ইবনে ওলিদের উত্তরস্বরী হয় তারা যেন মোহাম্মদ বিন কাসেমের উত্তরস্বরী হয় তারা যেন হ্যাঁ সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইয়ের উত্তরস্বরী হয় তোমরা ওই সকল বীর পুরুষদের উত্তরস্বরী তোমাদের ভাইদেরকে বানাও না কেন তোমরা হজরতে মা ফাতেমা হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহুমা ওনাদের উত্তরস্বরী হইতে চাও না আমার মা বোনদেরকে আমি অনুরোধ জানাই তোমরা তোমাদের সেই সোনালি সেই স্বর্ণময় সে আনন্দের সেই জান্নাতি রমণীদের কাতারে তোমরা সামিল হওয়ার জন্য তোমাদের ভাইদেরকে প্রস্তুত করে দাও আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তোমরা নিজেরা প্রস্তুত হও তোমাদের ভাইদেরকে প্রস্তুত করে দাও নিজেদের মনকে শক্ত করো সেই জান্নাতি দুলহান সাজার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর জমিনে অচিরে আল্লাহর দিন বিজয় হবে আল্লাহর এই জমিনে লাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হবে সেই পতাকা উড্ডয়নে সেই আল্লাহর দিন বিজয়ের একজন সূর্য সৈনিক যেন আমার তোমার বাইরা হতে পারে সেই জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও তোমরা প্রস্তুত করো সকলকে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি আমার সম্মানিত মা বোনদেরকে আমার সম্মানিত ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব আজকে বর্তমান পৃথিবীতে এই র্যান্ড মুসলিম নামধারী যেই সকল অমুসলিমরা আমাদের মাঝে ইসলামের লেবাস পরে ঢুকে পড়ছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমাদেরকে বিপদগামী করার জন্য আল্লাহ তালা যেন তাদের সকল চক্রান্ত থেকে তাদের সব ধরনের এই ধুম্র জাল থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে যেন একমাত্র কোরআন সুন্নার তাবেদার হিসাবে কোরআন সুন্নার ইত্তেবাকারী হিসাবে আল্লাহ কবুল করে আল্লাহ তালা যেন আমাদেরকে এর উপরে কায়েম ও দায়েম রাখে এজন্য আমি আমার সকল মা বোনদের কাছে আমার সকল বৃদ্ধ বাবাদের কাছে আমার সকল যুবক ভাইদের কাছে দোয়া চাই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের ইমান আমলের হেফাজত করে আমি র্যান্ড মুসলিম সম্পর্কে এবং সিভিল ডেমোক্রেটিক ইসলাম সম্পর্কে যে বক্তব্যটুকু আপনাদেরকে দিয়েছি আপনারা এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে অনুধাবন করুন অত্যন্ত গভীরভাবে বোঝার চেষ্টা করুন এবং এই র্যান্ড মুসলিম নামক তাগুতি শক্তির থেকে আমাদের ইমান আমলকে যেন আল্লাহ হেফাজত করেন সেই জন্য সবাই দোয়া করি সকলে আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে সবাই বলেন আমিন সুবাহান আকাল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ আস্তাগফিরুকা ওয়া